সম্ভাবনার স্বপ্ন নিয়ে সত্যের পথে চলি অবিরাম শেষ হল কলরব শিল্পীদের জাগরণী আয়োজন প্রতিভা অ্যালমটিতে কণ্ঠ দিয়েছেন ইমতিয়াজ মাসরুর কাজী আমিনুল ইসলাম সাইদ আহমদ আবু সুফিয়ান বদরুজ্জামান এনামুল হক সাইদুজ্জামান নূর ওমর আবদুল্লাহ ওয়ালিউল্লাহ সাদি ও রায়হান ফারুক কথাও সুর করেছেন ইমতিয়াজ মাসরুর সাঈদ আহমদ আবু সুফিয়ান বদরুজ্জামান ইলিয়াস হাসান জাফর আহমদ রাবি কে এম মুনির হুসাইন সাঈদ উসমান মহিম মাহফুজ শামসুল আলম দোয়েল ও সাখাওয়াত আজিজ অ্যালবামটি প্রযোজনা করেছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব পরিবেশনায় সুরকেন্দ্র পল্টন প্লাজা পঞ্চমতলা আঠারো পুরানা পল্টন ঢাকা এক হাজার ফেসবুকে কলরবের সাথে কানেক্টেড থাকতে লগ ইন করুন W W W dot Facebook dot com slash K L BSG R উপস্থাপনায় ছিলাম আমরা দুজন আমি ইয়াসিন হায়দার ও আমি ইলিয়াস হাসান আজকের মতো এখানেই শেষ কথা হবে আগামী কোনো অ্যালবামে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আমরা